তুলে ধরি আল্লাহ তালা বলেছেন পবিত্র কোরআনের মধ্যে সুরা বাকারার মধ্যে দেখতে পারেন আল্লাহ তালা বলেছেন ফাদকুরুনি আদকুরকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো এটা হচ্ছে শাব্দিক অর্থ কিন্তু এর প্রকৃত অর্থ বা ভাবার্থটা হচ্ছে এই ভাবার্থটা হচ্ছে এই যে আমাকে তোমরা আমার আনুগত্যের মাধ্যমে স্মরণ করো আমি তোমাদেরকে মাগফেরাতের দ্বারা ক্ষমার দ্বারা বরকতের দ্বারা কল্যাণের দ্বারা তৌফিকের দ্বারা রহমতের দ্বারা স্মরণ করবো তাহলে আয়াতটির অর্থ ব্যাপক হয়ে গেল এবার তাহলে শুধু স্মরণের দ্বারা কিছুই হয় না আপনি স্মরণ করলেন বা আমি স্মরণ করলাম কিন্তু আল্লাহকে মানলাম না আল্লাহর আনুগত্য করলাম না তাহলে এই স্মরণে কোনো লাভ হবে না তাই আল্লাহকে স্মরণ করার মানে আল্লাহকে মেনে চলা আল্লাহর আনুগত্য করা কোন ব্যক্তি ধরেন খুব তসবি তাহলিল তাহমিদ কোরআন পাঠ করছে কিন্তু আনুগত্য করছে না মেনে চলছে না আল্লাহকে তাহলে এই তসবি তাহলিল এবং কোরআন পাঠের দ্বারা স্মরণ হবে না স্মরণ করার মানে হলো যে আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করার মানে হলো আল্লাহর জন্য সজাগ থাকা এবং আল্লাহর জন্য সতর্ক থাকা আর আল্লাহর আনুগত্য করা হালাল হারাম মেনে চলা শিরকে কুফরি বেদাত বর্জন করা একত্ববাদ প্রতিষ্ঠিত করা আল্লাহ তালার দাওয়াত সঠিক পন্থায় প্রচার করা এই হচ্ছে আল্লাহর স্মরণ সম্মানিত ভাই ও বোনের আমার তাই আল্লাহ তালা বলেছেন সুরা আহসাবের একচল্লিশ নম্বর আয়াতে হে মুসলিম জাতি তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো অর্থাৎ অধিকতর স্মরণ করা তো আল্লাহকে স্মরণ করলে কি ফলাফল হবে সুরা জুমার দশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন অদকুরুল্লাহ কেসির আল্লাহ আল্লাহকে স্মরণ করো তবেই তোমরা পরিত্রাণ পাবে দুনিয়াতেও পাবে আখেরাতেও পাবে তবে বলে দিলাম যে স্মরণ করার মানেটা কি স্মরণ করা আল্লাহকে স্মরণ করার মানে হচ্ছে যে আল্লাহ তালাকে মেনে চলা কিন্তু যে ব্যক্তি আল্লাহ তালাকে স্মরণ করবে না তাহলে যে ব্যক্তি রহমানের দয়াময়ের স্মরণ থেকে বিমুখ হবে তার সঙ্গের সাথী হবে শয়তান সুতরাং শয়তানে তাকে জাহান নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যার অন্তরে আল্লাহর জিকির থাকবে তার অন্তরে শয়তানের প্রভাব পড়বে না কিন্তু যার অন্তর আল্লাহর স্মরণ থেকে দূরে থাকবে তার অন্তরে শয়তানের প্রভাব খুব গভীরভাবে পড়বে সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার তো আমাদের যিনি উত্তম আদর্শ তিনি হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি কি করতেন আয়েশা রদি আল্লাহ তালা আনহা হতে বর্ণিত তাই হাদিসটি পাঠ করি আন আয়েশা তা রদি আল্লাহ তালা আনহা কালাত কান রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইয়াদ করুল্লাহ আলা কুল্লি আহিয়ানে এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস নম্বর তিনশো তিয়াত্তর দেখতে পারেন সম্মানিত ভাই এবং সম্মানিতা বোন আমরা আল্লাহ তালার স্মরণে কেন মগ্ন থাকব আল্লাহ তালার স্মরণে এই জন্য মগ্ন থাকব যে আল্লাহ তালার প্রাপ্য রয়েছে আমাদের উপরে যে আমরা তাকে যেন মেনে চলি তার যেন উপাসনা করি কেন যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের রক্ষণাবেক্ষণ করছেন তিনি আমাদেরকে সমস্ত নিয়ামত দান করেছেন আর তিনি হলেন রব্বুল আলমিন তিনি সারা জাহানের রক্ষণাবেক্ষণকারী আর তিনি আমাদেরকে রুজি দান করছেন আমাদেরকে এই পৃথিবীর নিয়ে এসছেন এবং মুসলিম হওয়ার সুযোগ দান করেছেন তিনি সৃষ্টিকর্তা সারা বিশ্বের তিনি সৃষ্টিকর্তা সুতরাং তাকে ভুলা চলবে না তাকে ভুলে থাকা বৈধ নয় তাই সব সময় আল্লাহ তালাকে আমরা স্মরণ করব স্মরণ করলে হবে কি অন্তরে আসবে শান্তি তাই আল্লাহ তালা বলেছেন আলা বেদিক্রিল্লাহ তাতমা ইন্নুল কলুব আলা বেদিক্রিল্লাহ তাতমা ইন্নুল কলুব আল্লাহর স্মরণে কি তোমাদের অন্তর শান্তি পাই না তো সম্মানিতা বোনের আমার স্নেহের ছেলে ও মেয়েরা আমার আর সম্মানিত ভাইয়েরা আমার আমরা সবাই আল্লাহ তালাকে স্মরণ করব আল্লাহর স্মরণে মগ্ন থাকার চেষ্টা করব। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করছে তসবি তাহলিল পড়ছে লাই রাহিল্লাহ পড়ছে কোরআন তেলাওত করছে কিন্তু আল্লাহকে মেনে চলে না সে প্রকৃতপক্ষে আল্লাহকে স্মরণ করা থেকে বঞ্চিত রয়েছে তো আমরা আল্লাহ তালার স্মরণ সবসময় করব এবং আল্লাহ তালাকে মেনে চলব কেন যে আল্লাহ তালাকে মেনে না চললে আমরা আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করতে পারবো না তো আল্লাহ তাবারাকুয়া তালাকে আমরা সবসময় স্মরণ করার চেষ্টা করব যে ব্যক্তি আল্লাহ তাবারাকুয়া তালার স্মরণ থেকে বিমুখ হবে তার প্রতি শয়তানের প্রভাব বেশি হবে এর প্রমাণ আল্লাহ তাবারাকুয়া তালা বলেছেন ইস্তাহওয়াদ আলাইহিম শৈতান ফানসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শৈতান সূরা আল মুজাদিলা সূরা আল মুজাদিলার মধ্যে দেখতে পারেন এই আয়াতটি শয়তান তাদেরকে নিজের পথে নিয়ে এসেছে বশীভূত করে নিয়েছে তাই তাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে রাখছে তাহলে যারা সত্যিকারী শয়তানের প্রভাবে প্রভাবান্বিত হবে তার প্রতি তার প্রতি শয়তানেরই নিয়ম প্রযোজ্য হবে এবং আল্লাহ তালার জিকির থেকে স্মরণ থেকে সে বিমুখ হয়ে যাবে আমরা আল্লাহ তালার নিয়ামত পেয়ে অনুগ্রহ পেয়ে আল্লাহকে কোনো সময় ভুলবো না অনেক সময় মানুষ সুখে থাকে তখন আল্লাহকে ভুলে যায় তো যখন আমরা সুখে থাকবো তখন আল্লাহ তালাকে বেশি বেশি করে এই স্মরণ করব এটাই হচ্ছে আমাদের কর্তব্য তাই আল্লাহ তালা বলেছেন ইয়াহ্লাদিন আমানু লা লা তুল হেকুম আমালকুম ওলা আউলাদুকুম আন জিক্রিল্লাহ হে মুসলিম জাতি তোমাদেরকে তোমাদের মালধন সাই সম্পত্তি সন্তান সন্ততি আল্লাহর স্মরণ থেকে যেন বিমুখ না করে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে গেলে সুখ শান্তি থেকে মানুষ বঞ্চিত থাকবে তো আল্লাহর স্মরণে আমরা যদি মগ্ন থাকি অন্তরে শান্তি আসবে আর এই শান্তি গোটা পৃথিবীর মাল দৌলাত বিক্রি করে আমরা এই শান্তি লাভ করতে পারবো না কিন্তু যদি আমাদের অন্তরে ইমান থাকে তাহলে আমরা আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করতে পারবো আর অন্তরে শান্তি থাকবে তো আমরা আল্লাহর জিকির করব খাওয়া দাওয়ার সময় আল্লাহর নাম নিব বাড়িতে ঢোকার সময় আল্লাহকে স্মরণ করব শুইবার সময় স্মরণ করব বাড়ি থেকে বের হওয়ার সময় স্মরণ করব আল্লাহকে মসজিদে ঢুকার সময় মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহকে স্মরণ করব সব সময় আল্লাহ তাবারাকুয়া তালাকে স্মরণ করব। এমনকি শুইবার সময় আল্লাহকে স্মরণ করব। ঘুম থেকে উঠব তখন আল্লাহকে স্মরণ করব। এর দ্বারা যেন আমি ঘুমের অবস্থাতেও আল্লাহকে স্মরণ করছি সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিতা বোনেরা আমার আল্লাহর স্মরণ থেকে আমরা কোনো সময় দূরে থাকবো না আর আল্লাহ আল্লাহর স্মরণটাই হচ্ছে একটি মহা ইবাদত তাই আল্লাহ তালা বলেছেন ওলা ধিকরুল্লাহ আকবার আল্লাহর স্মরণ হচ্ছে একটি মহা ইবাদত আল্লাহর স্মরণ বিরাট বড় ইবাদত সুতরাং আমরা আল্লাহ তালাকেই স্মরণ করব আল্লাহকে স্মরণ করার জন্য কোনো মাধ্যম ধরার দরকার নেই আল্লাহকে স্মরণ করার জন্য কোনো পীর বাবার কাছে যাওয়ার প্রয়োজন নেই ওলা দিকরুল্লাহ আকবর সুরা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে দেখতে পারেন ওলা দিকরুল্লাহ আকবরের মানে হলো যে ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত হচ্ছে আল্লাহর জিকির আল্লাহর স্মরণে মগ্ন থাকা আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন আল্লাহর স্মরণে মগ্ন থাকতে পারি এবং আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি